বললো কয়লা নতুন নেন আপনারা তুমি এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে কয়লা আমরা আছি তোমার সাথে কোন খবর বালা খাবো না পাবে খাবো যদি বালা খাবো তার সাথে থাকো তাহলে তার সাথে এক পর্যন্ত চলে যায় আর যদি বাঘের খাবো তার সাথে থাকো তার লোকে জাহান নাম পর্যন্ত চলে তার দুনিয়া তার সাথে তার হাসর হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আল মারউ মা'আমান আহাব্বা দুনিয়াতে যার সাথে যার ভালোবাসা পরকালে তার সাথে তার ঠিকানা হতে পারে কোন নেতার কোন নাম দাম যে নেতা এটা আমার মা আমার বাবা দুনিয়ায় সকলকে মিলাইছে নামাজ মিলাই যাইছে না হালাল হারাম মিলাইছে না পর্দা ফুলিটা শিখাইছে না পাপ না ভাব শিখাইছে না আল্লাহ পাকুর আলমিন বললেন তোমার মা বাবা যতদিন পর্যন্ত তুমি মা বালক ছিলাম ততদিন পর্যন্ত কেন তোমাকে হালাল হারাম শিখাইল না কেন তোমাকে পাপ না শিখাইল না এই কারণে তারা লাগে জাহান্নামে আর যেদিন থেকে তুমি সাদা পৃথক এদিন থেকে তুমি নিজে হেরে হিংকায় না এ কারণে ফিরে গেলে না নি বাবা ভোটে শিয়া বাড়ত পারল না আল্লাহ আবার জিজ্ঞেস করবেন এবার বল কেন তার করছিল দিদিরা কত দফা দিতে পারা হইল তিন দফা সেই দফা কি করছি না আল্লাহ তিন দফা করে বলছেন ভুলে দিকে বহন করাইছে না তিন বছর এখন খাওয়া খেতে পারছেন আর যখন জব পাইতো না চোখাইয়া তখন চুপ করিয়া দেয় ইয়া জব হইয়া দিল আর কথা বলবে না মুখ বন্ধ করিয়ে তখন আল্লাহ তার বলবেন ঠিক আছে خذوه فغلوه ثم الجحيم صلوه ثم في سلسلة ذرها سبعون ذراعا فاسلكوه এই ভাবিস করার হলো গলার মাঝে হাতের মাঝে পাওয়ার মাঝে লোহার বেরি লাগাও সত্তর হাত লম্বা সিঙ্গির দিয়া ফান দিয়া জাহান নামের আগুনে লক্ষাইয়া দেওয়া আর আল্লাহ বলতেছেন আপনার কাছে কোরআন নাজিল করেছি সারা রাত ঘর জাগিয়া নবল নামাজে দাঁড়াইয়া কোরআন তিলাবাত করতে করতে করতে করতে বাবু মিলাইয়া নেতা দাঁড়াইয়া বিবাহ হয়ে নয় আপনার কাছে কোরআন নাজিল করেছি যারা আল্লাহকে ধরায় তাদেরকে নজিহত করার জন্য তাদেরকে নজিহত করার জন্য যারা আল্লাহকে ধরায় ¡Gracias! পেয়ে মুখেও তার অন্তর কুরানের কথায় বলে না মুখেও তার অন্তর আল্লাহর কথায় আল্লাহ রসুলের কথায় নরম হয় না যেমন ভাবে প্রচুর মধ্যে সারা দিন ভোর করে জানলে মুখেও বিজে না যারা আল্লাহরে ডরায় না এরা সারা দিন দিকে রোজ কোরআনের কথা করে শোনাইলেও যারা পালন করার লাগে মন রেখে আর না এই কারণে أنذرتهم أم لم تنذرهم لا يؤمنون হে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ভয় জাগরণ করে না এদেরকে নসিহত না হলে যেমন এরা আল্লাহর প্রতি আসবে না নসিহত করলেও এরা আল্লাহর প্রতি আসবে না কেন আসবে না এদের অন্তরে আল্লাহর ভয় নাই এই কারণে এইখানে আয়াতে আল্লাহ পরিষ্কার করে বলে দিয়েছেন ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা থেকে কোরআন নাজিল করেছি এই সমস্ত মানুষকে অতিহাত করার জন্য যাদের অন্তরে আল্লাহর ভয় আছে যাদের অন্তরে আল্লাহর ভয় নাই তাদেরকে আপনি নসিহত করতে পারবেন আপনার কাছে আপনারা চালু হয় আপনারা না দেখার অন্তর আল্লাহর ভয় আছে একার অন্তর আল্লাহর ভয় নাই যদি ইলেকশন করা কিন্তু কারণ তোর আল্লাহর ভয় আছে আর কারণ তোর আল্লাহর ভয় নাই প্রমাণ হবে তার আমলের দ্বারা কথার বেলা নয় কেনে কথার বেলায় মানুষ বড় তালা কথার বেলায় মানুষ বড় তালা কি আমাদের কথাটা দেখছি নেই কথার বেলায় মানুষ দিলাম তালা তোমার অন্তর আল্লাহ বলবে তিনি না যে তোমার কথার দ্বারা প্রমাণ না যে তোমার চালাকির দ্বারা প্রমাণ হবে না বুঝাবুঝির দ্বারা প্রমাণ হবে না ইলেকশনের দ্বারা প্রমাণ হবে না যে তোমার আমলের দ্বারা প্রমাণ হবে যে তোমার কার্যকলাপের দ্বারা প্রমাণ হবে কিভাবে কার্যকলাপের দ্বারা প্রমাণ হবে آیا کیا کرو لوئی যে ওয়াজুনের কাছে আমল করে তার অন্তর আল্লাহর ভয় আছে যে ওয়াজুনে আমল করে না তার অন্তর আল্লাহর ভয় না আপনারা যদি কথা বলেন গল্প আমি আসাই লাগি গল্প করলাম আমি কথা বলে লাগি হোক আসতাম কথা বলতে একটা গল্প নাই এক বেলায় ওয়াজ সারা জীবন বড় হুনতে হুনতে হুনতে চুল দাঁড়িয়ে পাকাইয়া পাটের মতো কাটা হয়েছে এই বেদার নাতি আছে জন জীবনে কোনোদিন দোয়া বলে না আটটা একদিন হয় দাদা আজকে তোমার কাছে দোয়া বলেন এদিন দাদা দাদা নাতি দুইজন দোয়া বলে হুজুরের দেওয়া প্রচলিত হল আল্লাহর আইন মতে আল্লাহর বিধান মতে পুরুষের জন্য নাবিক থেকে হাঁটু পর্যন্ত ঢাকিয়ে রাখা ফরজ আপনারা সাতটি কি কতক্ষণ ঢাকিয়ে রাখা ফরজ কতক্ষণ একজন পুরুষ মানুষের শরীরের কতক্ষণ ঢাকিয়ে রাখা ফরজ নারী থেকে আদু পর্যন্ত ওই নবীদের সামনে কুলা হারাম নারী থেকে আদু পর্যন্ত এই এই অঙ্গের পুরো অঙ্গ অন্য মানুষের সামনে কুলা হারাম বিশ্ব ফুটবল যারা খেলে দেখতে গেলে না খুললে গেলে বিশ্বকাপ ফুটবল যারা খেলে আটু পর্যন্ত রাখিয়া খেলে না আটু পর্যন্ত খুলিয়া খেলে খুলিয়া খেলে তখন বলতে সিস্টেমটা হালাল না হারাম হারাম আরেকটা কথা রবি লাগবে মানুষের সামনে ল্যাংটা হওয়া হালাল না হারাম হারাম থাকবে না ল্যাংটা হয়ে গেছে হারাম করি লাগবে আর দরজা গায়ে খাইয়া রয়েছে এরা কিছু করতে দরজা ল্যাংটা হয়ে গেছে বলে তো ল্যাংটা হইয়া আরাম করলো আর যে আরাম করলো বাংলাদেশের কোন বেলায় তাইয়া তাইয়া দেখে না সতর উলাম করলো বেলায় উলাম করে হারাম করলো দেখলো বেলায় দেখি একটা করলো আপনারা দেখে যখন হারাম করে নেওয়া ফুটবল খেলা ফলে যখন টেলিভিশনের সামনে দিয়ে দিয়ে বিশ্বকাপ ফুটবল খেলা ঘন্টা আমাদের ঘন্টা আগে হাতের মাথার মতো না বসি মতো কিনা বন্ধার মতো এখানে পানি ডাললাম তোমার মনের মাঝে তোমার পানি এই কারণে আল্লাহ পরিষ্কার ভাবে বলে দিচ্ছেন ইহুদিয়া দাঁড়াইতো না হার অন্তর প্রতিরোধ গ্রহণ করবে আর হার অন্তর গ্রহণ করবে না এদের একটা স্কেল আছে একটা মাপ কাটিয়াছে খালি খালি জানলে হারাইতো না উন্নতের কথা বলে হানি এইরকম মানুষের অন্তর দিল হন लड़की अदा करेंगे गाय तुम्हारे लड़की हमारे लड़की लगा বাবা হয় লঙ্গি উঠাই লঙ্গি লঙ্গি উঠ ভাবিছে লাঞ্জি হয় ও আগে উঠে উঠে বলছেন নাবিক থেকে আলু পর্যন্ত ডাকি